তারা ভরাই নীলাসে মান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ তারা ভরাই নীলাসে মান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ তারা ভরাই নীলাসে মান দেখে জুড়ায় প্রভু আমার প্রাণ দিন কেটে মিটি আলো নিয়ে আকাশে ভাসে দিন কেটে যখনই রাত্রি আসে মিটি মিটি আলো নিয়ে আকাশে ভাসে এসব কিছু ও দয়াময় এসব কিছু ও দয়াময় তোমারই তো দা তারা ভরা দেখে জুরাই প্রভু আমারে প্রায় তারা ভরা নীলাস মান দেখে জুরাই প্রভু আমারে প্রাণ তারা ভরা নীলাস মান দেখে জুরাই প্রভু আমারে প্রায় সকল তারার মাঝে একটি চাঁদ সবার উপরে দেখি তারি প্রভাব সকল সবার উপরে দেখি তারি প্রভাব এমন করে কে সাজালো এমন করে কে সাজালো আল্লাহ মহান তুমি আল্লাহ মহান তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই প্রভু আমার প্রাণ তারা ভরা ওই নীল আসমান দেখে জুড়াই আমার প্রাণ সূর্য মামা দেখে সকাল হলে পূর্ব দিকে ওঠে আলো জেলে সূর্য মামা দেখে সকাল হলে পূর্ব দিকে ওঠে আলো জেলে এসব কারু কাজ দেখে দয়াময় এসব কারু কাজ দেখে দয়াময় জোড়ায় মদে পা তারা ভরাই নীল আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ তারা ভরাই নীল আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ তারা ভরাই নীল আসমান দেখে দুরাই প্রভু আমার প্রাণ